السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে হাদিসের কাহিনী একটি গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে পর্ব আমরা পূর্বেও আপনাদেরকে হাদিসের কাহিনী গুরুত্ব তাৎপর্য সম্পর্কে অবগত করেছি হাদিসের কাহিনীর মাধ্যমে একজন মুসলিম তার জীবনে বাস্তব কিছু জ্ঞান অর্জন করতে পারে মানুষের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কোন ক্ষেত্রে আপনি কিভাবে অবস্থান গ্রহণ করবেন কিভাবে আপনি সতর্কতা অবলম্বন করবেন কিভাবে আপনি আপনার পথকে বেছে নেবেন এ শিক্ষাগুলি বাস্তব শিক্ষা যেন পাওয়া যায় এ কাহিনী থেকে যে কাহিনীগুলি আল্লাহ সুবাহ কোরআনুল করিমেও তুলে ধরেছেন ঠিক একইভাবে এ জাতীয় কাহিনীগুলি তুলে ধরেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তার হাদিসে নবী সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনীগুলি আমাদের জন্য বলা যেতে পারে একটি উজ্জ্বল আলোকবর্তিকা যা আমাদেরকে আমাদের জীবনে চলার পথে সঠিকভাবে চলতে সহযোগিতা করবে কিন্তু মনে রাখতে হবে যে কথা আমরা আগেও স্মরণ করে দিয়েছি সমাজে হাদিসের কাহিনী নামে বহু ধরনের কাহিনীও আমাদের কাছে এসে যায় যে কাহিনীগুলি এর অধিকাংশই বাস্তবতা নেই ভিত্তি নেই রসুল সাল্লাহ আলী হুসাল্লামের বিশুদ্ধ হাদিসে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সুতরাং আমরা অবশ্যই হাদিসের কাহিনী মনোযোগ সহকারে শুনব এবং এই হাদিসের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করব কিন্তু আমাদেরকে নিশ্চিত হতে হবে এ হাদিসের কাহিনী যেন নির্ভরযোগ্য হয় এ হাদিসের কাহিনী যেন বিশ্বস্ত সূত্রে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম থেকে প্রমাণিত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই অধিবেশনে আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কাহিনী তুলে ধরতে চাই যে কাহিনীটি ইমাম বখারি রহমহল্লা সহিহুল বখারিতে তিন হাজার চারশত চৌষট্টি নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ সহি মুসলিমে দুই হাজার নয়শত চৌষট্টি নম্বর হাদিসেও তিনি নিয়ে এসেছেন অর্থাৎ এই কাহিনীটি যেমন সহি বুখারিতে রয়েছে তেমন সহি মুসলিমও রয়েছে সুতরাং কাহিনীটির সনদ বা সূত্র নির্ভরযোগ্য এবং নিশ্চিত তা গ্রহণযোগ্য এতে কোনো সন্দেহের অবকাশ নেই হাসুন হ্যাঁ, আমরা সেই কাহিনীটি একটু জানার চেষ্টা করি এবং সেই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা এ কাহিনীটি প্রিয় নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লাম থেকে বর্ণনা করেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদিয়াল্লাহ আল্লাহ আনহু আবু হরাইরা রদিয়াল্লাহ আল্লাহ আনহু এমন একজন সাহাবি যিনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে অনেক পরে আসার সুযোগ পেয়েছেন অর্থাৎ তিনি সপ্তম হিজড়িতে ইসলাম গ্রহণ করেছেন সপ্তম হিজড়িতে ইসলাম গ্রহণ করার পর মাত্র তিন থেকে সাড়ে তিন বছর রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সাহচর্যে তিনি থাকার সৌভাগ্য লাভ করেছেন কিন্তু এই তিন থেকে সাড়ে তিন বছরে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সাথে যারা তেইশ বছর ধরেও ছিলেন তাদের চেয়েও তিনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস অনেক অনেক বেশি তিনি সংগ্রহ করেছেন রাসুল সাল্লাম থেকে বর্ণনা করেছেন সুতরাং হাদিসের জগতে সাহাবাই কেরামদের মাঝে এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন সাহাবি আবু হরাইরা রদি আল্লাহ আনহু আবু হরাইরা রদি আল্লাহ আনহু তিনি আবু হরাইরা বলেই পরিচিতি লাভ করেছেন মুসলিম উম্মার কাছে কারণ রাসুল সাল্লাম তিনি নিজেই আবু হরাইরা রদি আল্লাহ আনহুর এ উপনাম তিনি দিয়েছেন আবু হুরাইরা অর্থ হল ছোট্ট বিড়ালের বাবা আবু হুরাইহু তিনি বিড়াল বিড়ালকে খুব পছন্দ করতেন বিড়ালকে খুব স্নেহ করতেন অনেক সময় কাছে নিয়ে চলাফেরাও করতেন এ লক্ষ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাকে বিড়ালের বাবা বলে তার উপনাম দিয়েছেন বিড়ালের বাবা বলে তাকে পরিচয় করেছেন প্রকৃতপক্ষে সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ আনহু তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন সাখার আব্দুর রহমান বিন সাখার হচ্ছে সাহাবি আবু হরাজাল্লাহ আনহু এর নাম সাহাবি আবু হরাজাল্লাহ আনহু একজন প্রসিদ্ধ সাহাবি যিনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন এত সংখ্যক হাদিস রসুল সাল্লাম থেকে অন্য কোন সাহাবি বর্ণনা করতে পারেননি তো একটি বিষয় আমরা সতর্ক করে দিতে চাই যেহেতু আবু হুরাই রাহু রাসুল সাল্লাহাম থেকে সবচেয়ে বেশি হাদিস গ্রহণ করেছেন সংগ্রহ করেছেন শুনেছেন এবং তা বর্ণনা করেছেন এজন্য যারা ইসলাম বিদ্বেষী মহল ইসলামের শত্রু কোরআনের শত্রু রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের শত্রু তারা আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহুকে কিছু অপবাদ দেওয়ার চেষ্টা করেছে কারণ আবু হুরাই রাজাল্লাহ আনহুকে কিছু অপবাদ দিতে পারলে তিনি যত হাদিস আল্লাহ রসুলাম থেকে বর্ণনা করেছেন সবগুলি সহজেই অকেজ হয়ে যাবে সবগুলি সহজেই অগ্রহণযোগ্য হয়ে যাবে এজন্য অনেকেই চেষ্টা করেছেন ইসলাম বিদ্বেষী মহল কিন্তু আলহামদুলিল্লাহ তা পারেনি বরং প্রমাণিত হয়েছে যারাই চেষ্টা করেছে তারাই আজকে আবু হরাদিয়াল্লাহ আনহু এর হাদিসগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সেগুলি বেশি সংগ্রহ করার ও প্রচার প্রসার করার চেষ্টা করেছেন সুতরাং আবু হরাদিয়াল্লাহ আনহু তিনি হলেন সেই সাহাবি যিনি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিস সমূহের মাঝে আজকে যে কাহিনীটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি এই হাদিসটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অন্যতম হাদিস এই কাহিনীটি হচ্ছে বুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে অতএব এই কাহিনীটি কোনো বানাওটি নয় কোনো জাল নয় কোনো তৈরি করা নয় বরং সহি হাদিসের আলোকে নির্ভরযোগ্য কাহিনী সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি কিভাবে এ কাহিনীর অবতারণা ঘটালেন সাহাবি আবু হরার্দাল্লাহু বলেন তিনি শুনেছেন রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বলতে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন ইন্না সালাসি বনি ইসরাইলা أبرص وأقرع وأعمى بدأ الله عز وجل أن يبتليهم فبعث إليهم ملكا فأتى الأبرص فقال أي شيء নবী সাল্লাহ আলহিহসাল্লাম সেই বাণী ইসরায়েলদের মাঝে অর্থাৎ নবী সাল্লাম পূর্ববর্তী যে বাণী ইসরায়েল তাদের একটি ঘটনা তুলে ধরেছেন তাদের কাহিনী বর্ণনা করেছেন নবী সাল্লাম বলছেন আল্লাহ সুবাহ পূর্ববর্তী সেই বাণী ইসরায়েলদের মাঝে তিনজন ব্যক্তিকে একটু পরীক্ষা করতে চাইলেন যে আসলেই এরা আল্লাহ সুবাহর নিয়ামত পেয়ে কতটুকু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না অস্বীকার করে বসবে এই পরীক্ষা করার জন্যই আল্লাহ সুবাহ হাত আলা এ তিনজন ব্যক্তি একজন হলেন সর্বপ্রথম ব্যক্তি তিনজনের তিনি হচ্ছেন কুষ্ঠরোগী যার গায়ের চামড়া ছিল বিশ্রী এবং এই বড় রোগে তিনি আক্রান্ত ছিলেন দ্বিতীয়জন হলেন আকারা যার মাথায় সুশ্রী ছিল না মাথায় তার কোনো কেশ ছিল না মাথায় কোনো চুল ছিল না যেটাকে আমাদের সহজ ভাষায় বলি টাকওয়ালা তার মাথায় ছিল টাক তৃতীয় ব্যক্তি ও আমা তৃতীয় ব্যক্তি এমন ব্যক্তি যিনি ছিলেন অন্ধ মানুষ আমরা আজকে সকলেই দৃষ্টিশক্তি পেয়েছি কিন্তু সেই ব্যক্তির দৃষ্টিশক্তি ছিল না চোখ দিয়ে দেখার মতো তার কোনো সুযোগ ছিল না তিনি ছিলেন অন্ধ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম পূর্ববর্তী বাণী ইসরায়েলদের এ তিনজনের ঘটনা তুলে ধরলেন তিনজনের কাহিনী বর্ণনা করলেন কেন এজন্যই আমরা যেন আমাদের জীবনে সেই কাহিনীগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ সুবাহকে স্মরণ করে চলতে পারি রসুল সাল্লাহ হুসাল্লাম বললেন যে আল্লাহ সুবাহ এই কুষ্ঠরোগী টাকলা এবং অন্ধ তিনজনকে পরীক্ষা করার জন্য একজন ফেরস্তা পাঠালেন ফেরেস্তা পাঠানোর পর ফেরেস্তা সর্বপ্রথম সেই কুষ্ঠরোগীর কাছে আসলেন কুষ্ঠরোগীর কাছে এসেই তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি সমস্যা বলো কুষ্ঠরোগী বললেন যে আসলেই আমি যে জ্বালা যন্ত্রণায় আছি যে সমস্যায় আছি এটি বলার বাইরে বললেন বলো কি সমস্যা তিনি বললেন যে আমি আসলেই এই কুষ্ঠরোগে আক্রান্ত যে রোগে আক্রান্ত হওয়ার কারণে অনেক মানুষ আমাকে দেখে তারা ছিছি করে আমাকে দেখে ঘৃণা করতে চায় অতএব মানুষ যদি আমাকে দেখে ঘৃণা করতে চায় আমি কত লজ্জার সাথে কত আমি মানহানিকর ভাবে আমার জীবন যাপন করি তা বলার অপেক্ষায় রাখে না রাসুল সাল আলী হুসাল্লাম বলেন আল্লাহ সুবাহ এই ব্যক্তির কাছে এসে জিজ্ঞাসা করলেন ফেরস্তা পাঠিয়ে দিলেন আর সেই ফেরস্তা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তার সমস্যা সুতরাং সেই সমস্যার সাথে তার চাওয়া পাওয়া কি সে ব্যক্তি বললেন যে আমি চাই আমার গায়ে যেন সুন্দর চামড়া হয়ে যায় এই কুষ্ঠরোগের যে আলামতগুলি এগুলি যেন আমার শরীর থেকে দূর হয়ে যায় তাহলে আমাকে মানুষ ঘৃণা করতে পারবে না আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না এই চিন্তায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে সেই ব্যক্তি অর্থাৎ ফেরস্তা সেই কুষ্ঠ রোগীকে এভাবে জিজ্ঞাসা করলে এই ধরনের সে আবেদন করল ফেরস্তা আল্লাহ সুবাহর ইচ্ছায় তার নির্দেশে তার গায়ে হাত বুলিয়ে দিলেন বলে দেওয়ার সাথে সাথেই তার সেই কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগ তার দূর হয়ে গেল তার গায়ের চামড়া খুব সুন্দর আকর্ষণীয় সুশ্রী হয়ে গেল এরপর তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তোমাকে সুস্থ করে দিলেন এই কঠিন রোগ থেকে এখন সম্পদের ক্ষেত্রে কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয় তুমি প্রয়োজন মনে করো বা পছন্দ করো তুমি বলো এখানে কিছু বর্ণনার ভিন্নতা রয়েছে কোন বর্ণনা এসেছে তাকে বলা হলে তিনি উঁট আবেদন করলেন আবার কোন বন্যা এসেছে তিনি আবেদন করলেন গরু প্রকৃতপক্ষে এই হাদিসের এই শেষ অংশ থেকে বোঝা যায় যে তিনি উটের আবেদন করলেন সাথে সাথে আল্লাহ সুবাহানহতালা তাকে উঁট দিলেন একটি বাচ্চা প্রসব করবে এমন ধরনের একটি উঁট তাকে দান করা হল সেই উঁট এই কুষ্ঠরোগী সে উঁট পেয়ে এই উঁটেই সে আরও দিনের পর দিন পালতে শুরু করল পর্যায়ক্রমে উঁট এর বিশাল মাঠ ভরা উঁট তার জন্য হয়ে গেল এই উঁট থেকে এভাবে এই কুষ্ঠ রোগীকে সুস্থ আল্লাহ সুবাহানহতালা করে দিলেন এবং তাকে বিশাল সম্পদেরও মালিক করে দিলেন দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন টাকওয়ালা যার মাথা দেখতে সুন্দর ছিল না কুস্ত্রি ছিল চুলবিহীন মাথা সুতরাং কিভাবে তার কাছে ফেরস্তা পাঠালেন আল্লাহ সুবাহ ফেরস্তা বললেন তুমি কি চাও তোমার চাওয়া পাওয়া কি তিনি বললেন দেখুন আমি জনসমাজে যখন উপস্থিত থাকি আমার গায়ে মাথার এ অবস্থা দেখে মানুষ আমাকে ঠাট্টা বিদ্রুপ করে সুতরাং আমি চাই আমার আবেদনটি হল যে আমার মাথায় যেন সুন্দরভাবে চুল গজায় এইভাবে তিনি আবেদন করলেন আল্লাহ সুবাহ প্রেরিত ফেরস্তা তিনি আল্লাহর ইচ্ছায় আল্লাহর নামে সেই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলে তার মাথা চুলে ভরপুর হয়ে যায় এরপর ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে বেশি পছন্দনীয় তুমি কি চাও তিনি বললেন যে আমার কাছে পছন্দনীয় হচ্ছে গাভী আল্লাহ সুবাহর পক্ষ থেকে তাকে একটি গাভী দেওয়া হল সেই গাভী পর্যায়ক্রমে সেই গাভী থেকে বাচ্চা প্রসব হয়ে সেই গাভীর বাচ্চা এত বিস্তার লাভ করল যে বিশাল মাঠ ভরা এখন তার গরু এখন তার গাভী হচ্ছে বিশাল মাঠ ভরা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে এরপর আল্লাহ সুবাহ তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল তাকে পরীক্ষার জন্য তার কাছে ফেরস্তা পাঠালেন সেই অন্ধ ব্যক্তিকেও জিজ্ঞাসা করলেন যে আপনি কি চান আপনার কি চাওয়া পাওয়া রয়েছে রসুল সাল্লামের প্রশ্নের জবাবে অন্ধ ব্যক্তি তিনি বললেন যে দেখুন মানুষ পৃথিবীতে রয়েছে কত কিছু করে কত কিছু তার অবস্থান সবগুলি সে দেখার সুযোগ পায় কিন্তু আমি এমন হতভাগা আমার দৃষ্টিশক্তি নেই আমার দেখার কিছু সুযোগ নেই সুতরাং আমার চাওয়া হলো আল্লাহ সুবাহ যেন আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দেন এই আবেদন করলে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ সুবাহানা হাতালা তার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন তারপর ফেরস্তা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি সম্পদ হিসাবে কি পছন্দ করেন কি চান তিনি বললেন যে সম্পদ হিসাবে আমি চাই আমি সম্পদ হিসাবে চাই একটি মাত্র গর্ভবতী একটি বাচ্চা প্রসব করবে এমন একটি ছাগল আমি চাই রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন সেই ফেরস্তা আল্লাহর নির্দেশে তার চোখে হাত বোলালে চোখ দৃষ্টিশক্তি ফিরে আসলো সুস্থ হয়ে গেল এবং আল্লাহর পক্ষ থেকে তাকে একটি বাচ্চা প্রসব করবে এমন একটি ছাগল তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হল আর এই ছাগল সে ব্যক্তি ছাগল থেকেই পর্যায়ক্রমে তার মাঠ ভরা বিশাল ছাগলের পাল তৈরি হয়ে যায় আল্লাহ সুবহান হাত কাউকে সম্পদ দেন পরীক্ষা করার জন্য আবার কারো কাছ থেকে সম্পদ নিয়ে নেন পরীক্ষা করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছা তিনি যেটা ভালো মনে করেন সেটাই তিনি করবেন এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবাহন তালা সম্পদ মূলত দিয়েছেন তাদের গন্তব্যস্থলে পৌঁছার উদ্দেশ্যে নয় তাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ সুবাহ তাদেরকে পরীক্ষা করার জন্য এভাবেই আল্লাহ সুবাহানা তাদেরকে সম্পদ দিলেন তাদেরকে সুস্থ করলেন এখন আবার তাদেরকে পরীক্ষা করার জন্য সেই পূর্বের বেশে ফেরস্তা এই তিন ব্যক্তির কাছে চলে গেলেন সেই পূর্বের বেশে ফেরস্তারা এই তিন ব্যক্তির কাছে চলে গেলেন প্রথম ব্যক্তির কাছে গেলেন গিয়ে বললেন যে ভাই আমি বহু দূরের মানুষ আমার বাসা অনেক দূরে কিন্তু আমি এমন একজন পথিক আমার পাথেও বলতে যা কিছু ছিল হাত খরচের জন্য যা কিছু ছিল সবগুলি আমি হারিয়ে ফেলেছি বা সবগুলি আমার শেষ হয়ে গেছে সুতরাং আমার বাড়িতে যাওয়ার মতো কোনো পাথেও নেই অন্য কোনো সামর্থ্যও নেই আমার কিছু খাওয়াও নেই সুতরাং আমি আশা করছি আল্লাহ সুবাহ যদি কবুল করেন তৌফিক দেন অতঃপর আপনি যদি আমাকে সহায়তা করেন তাহলে একটি উট পেলে আমি এই উটের মাধ্যমেই আমার বাসায় পৌঁছার সুযোগ লাভ করব এই বলে ফেরেস্তা তার কাছে ভিন্ন পরিচয় দিয়ে তার কাছে উট চাইলেন উট চাইলে তিনি বললেন বলে ফেললেন যে এ উট আমার বহু প্রয়োজন রয়েছে বহু জায়গায় দিতে হয় সুতরাং তোমাকে দেওয়া সম্ভব নয়